তো এই জন্য আল্লাহর হাবিব বলেন আসরের নামাজের জামাতে যারা থাকতে পারে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে পাঠালেন যে তোমরা দেখো জমিনের মধ্যে আমার কোন বন্দারা তারা নামাজের মধ্যে আছে আর কোন বন্দারা নাই তারা আল্লাহ পাকের কাছে সাক্ষী পেশ করেন যে আল্লাহ আপনার বন্দাদেরকে আমরা নামাজের কাতারে দেখে আসছি দুনিয়ার যত মানুষের সাক্ষী সব সাক্ষী একদিকে ফেরেস্তাদের সাক্ষী হইল সবচেয়ে বড় সাক্ষী এখন যেই ফেরেস্তারা চলতেছেন এরা সকাল পর্যন্ত ফজরের নামাজের জামাত দাঁড়াবার আগ পর্যন্ত তারা জমিনে থাকবে আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন ইন্না কোরআন আল ফাজির কাদা মাসুদা সুরায় বুরুজের মধ্যে আয়াতটুকু আল্লাহ সুবাহান বলেন ফজরের নামাজের সময় যারা জামাতে থাকলো তারা দুই দল ফেরেস্তাদের সাক্ষী পাইল একদল যারা রাত্রে ডিউটি করেছে এরা সকলে চলে যান আবার দিনের ডিউটির ফেরেস্তারা আসেন আইসা দেখেন যে ফেরেস্তারা যে আল্লাহর বান্দারা তারা নামাজের রত আছেন তখন আল্লাহ পাকের কাছে তারা ফরিয়াদ করেন যে আল্লাহ আমরা আপনার বন্দাদেরকে নামাজের কাতারে আইসা পাইলাম আর এরা গিয়ে বলবে আল্লাহ আপনার বন্দাদেরকে আমরা নামাজে রেখে আসছি আল্লাহ পাক বলেন যে তোমাদের সাক্ষী হইল সবচেয়ে বড় সাক্ষী তোমরা যাদের ব্যাপারে নামাজের ঘোষণা দিলে তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম এজন্য ফজরের নামাজের কেরাত লম্বা দিনের মধ্যে জোহর আসরের কেরাত নাই বড় আওয়াজে কেরাত নাই কারণ মানুষ এই সময় ব্যস্ত থাকে দুনিয়ার কাজ কারবারেও ব্যস্ত থাকে চতুর্দিকে আওয়াজ দুনিয়ার পরিবেশ শান্ত না অশান্ত পরিবেশ থাকে এই জন্য তখন তো ছোট আওয়াজও নাই বাকি তিন ওয়াক্ত নামাজ মাগরিব ঈশা ফজর তার মধ্যে মাগরিবের নামাজের কেরাত খুব ছোট ঈশার নামাজের কেরাতটা এর থেকে আরেকটু বড় ফজরের নামাজের কেরাত খুব লম্বা সিস্টেমটুকু খেয়াল করেছেন আল্লাহ পাকের সিস্টেম এত সুন্দর মাগরীবের সময়ও কিছু হইচই মানুষের থাকে কিছু ব্যস্ততা থাকে এশার সময় অনেকটা কমে যায় ফজরের সময় মানুষের ব্যস্ততাই থাকে না তখন আল্লাহ রব্বুল আলমিন ফজরের নামাজকে লম্বা করে পড়ার জন্য এই জন্যই নির্দেশ করেছেন আল্লাহ রসুল যে মানুষের তখন ঘুম থেকে উঠে এসে তার দিলটা খুব এতমিনাম থাকে শান্ত থাকে আর আল্লাহ পাকের নির্দেশ হল তখন আমার বন্দারা যারা মসজিদে জামাতে থাকবে তাদেরকে কমপক্ষে দুই রাকাতের মধ্যে চল্লিশ আয়াত পড়া সুন্নত এই চল্লিশ আয়াত কোরআন তাদেরকে শুনিয়ে দাও যেহেতু আল্লাহ পাক বলেন যে কোরআনের মাধ্যমে মানুষের দিল তাজা হবে মানুষ হেদায়তের দিকে আসবে যখন মানুষ কোরআন শুনতে থাকবে তখন তারা আল্লাহকে বুঝতে পারবে আখেরাতের হালাত তারা জানতে পারবেন আল্লাহ পাকের প্রতি তাদের মায়া হবে আখেরাতের প্রতি তাদের সতর্কতা হবে এই জন্য ফজরের নামাজের কেরাত লম্বা আর সওয়াব কত জামে মসজিদ আপনাদের এটা জামে মসজিদ আরেকটা হল পাঞ্জেগানা মসজিদ তো পাঞ্জেগানা মসজিদগুলি আমাদের ঘরের মতো ঘরে যদি আমরা কেউ জামাতে নামাজ পড়ি সেখানে সওয়াব পাবো কম জামাতের সওয়াবটুকু পাবো মসজিদের সওয়াব সেখানে পাওয়া যাবে না আর জুমার মসজিদ যেগুলি সেগুলার মধ্যে এক রাকাতে পাঁচশো রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে এজন্য ফজরের নামাজের সময় আল্লাহর হাবিব ফরমান যারা এক অক্ষর কোরআন শরীফের তেলাওয়াত শুনল এবং করল ইমাম সাহেবও যা সওয়াব পাবেন যারা মুক্তাদি আছেন সবাই সমান সওয়াব পাবেন এজন্য আপনি হিসাব করেন ফজরের নামাজ যদি লম্বা কেরাত পড়া হয় মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে থাকে কত মজার কত স্বাদ আল্লাহ পাকের কোরআন শুনতে থাকেন আল্লাহ বলেন দেখো এই তিরিশ চল্লিশ আয়াতের মধ্যে কত হাজার অক্ষর হবে প্রতি অক্ষরে যদি আপনাকে কমপক্ষে জুমার নামাজের মসজিদে পড়ার দ্বারা এমনি তো এক অক্ষরে একশত নাকি আর জামে মসজিদে পড়ার দ্বারা এটা পাঁচশো গুণ বেড়ে যাবে তাহলে ফজরের নামাজের মধ্যে যারা যে উম্মত ফজরের নামাজের জামাতের মধ্যে শরিক হল আল্লাহ পাকের কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল সকালবেলা মসজিদ থেকে সে বাইর হইতেছে লক্ষ লক্ষ নেকির মালিক হইয়া সে বাইর হবে এই জন্য আল্লাহ রসুল বলেন যারা নামাজ পড়ল ফজরের নামাজের মধ্যে যারা শরিক থাকলো ওই উম্মতেরা এরা জাহান নামে কোনোদিন যেতে পারে না যার আমল নামায় এত নেকি থাকবে এত স্বভাব থাকবে আল্লাহ পাক এদের উপরে রহম করবে এরা জাহান নামে কেমন করে যাবে যার আমল নামার মধ্যে এত স্বভাব থাকবে তবে দুঃখ এমন একটা সমাজের মধ্যে আইসা পড়লাম যে এই সমাজের মধ্যে মানুষ রাত্র দুইটা আড়াইটা পর্যন্ত জাগ্রত থাকে যাইয়া ঘুমাইয়ে থাক ফজরের নামাজের সময় কে চেতন পাওয়া যায় না মসজিদের মধ্যে যেইভাবে অন্যান্য আক্তের মধ্যে মুসল্লি পাওয়া যায় ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কম যেই সময়ের সওয়াব বেশি ফেরেস্তাদের সার্টিফিকেট পাওয়া যাবে রেজাল্ট যে সময় বেশি ভালো হবে এই সময় আমরা মুসলমানেরা ঘুমিয়ে থাকি এটা দুঃখের বিষয় না এটা আমাদেরকে সমাজ এইভাবে করেছে দিন দিন করে এই জন্য আল্লাহ রসুল বলেন ওম্মতেরা ঈশান নামাজের পরে তোমরা দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে যাও সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত ঈশা পর্যন্ত তোমরা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত ছিলা ঈশার নামাজ যখন শেষ হয়ে গেল নিজের ঘরে চলে যাও আরামের জায়গায় চলে যাও নিজেরা খাওয়া দাওয়া খেয়ে তাড়াতাড়ি বিছনায় শুয়ে পড়ো যেন ফজরের নামাজটা তোমরা জমাতে পড়তে পারো আল্লাহর হাবিবের কথার সাথে আমরা সব এখন আমরা রাত্র জাগরণ থাকি অনেক রাত্র মহাল্লার দিকে নজর করলে দেখা যায় সকালবেলা সব মহাল্লা নিস্তব্ধ হয়ে আছে সারা মহাল্লার মধ্যে দুই চারজন সারা সবাই ঘুমিয়ে আছে যেন এই মহাল্লার মধ্যে কোনো মুসলমান আছে কি নাই বলা যায় না তাই না অবস্থাটা এজন্য পরিবেশ আমাদের দেশের পরিবেশটায় আমাদেরকে দিন হারা করে দিচ্ছে আমাদেরকে বদিনের দিকে নিয়ে যাচ্ছে তাই রসুল পাক সাল্লাহ সাল্লাম তিনি চেয়েছে আমার উন্মতেরা কেমন করে বেশি সবাব পাইতে পারে যেহেতু এই দুনিয়াটা অত্যন্ত ক্ষণস্থায়ী এটার মধ্যে কেউ চিরজীবন থাকবে না আমাদের চোখের দেখার মধ্যে এই পৃথিবীতে আসলাম আবার পৃথিবীর থেকে যাওয়ার সময় চলে আসলো মাঝখানে কয়টা বছর গেল আল্লাহ রসুল বলেন উম্মতেরা তোমরা আখেরাতকে সামনে রাখো কবরকে সামনে রাখো যেহেতু এইখানে কয়েকদিনের জন্য তুমি বেড়াবার মতো মেহমান হয়ে আসছ এই মেহমানদারির মতো যেটুকু তোমার মেহমানদারি হওয়া দরকার এতটুকু পর্যন্তই তুমি সামান তৈরি করো বেশি সামানের পিছনে তুমি পড়ো না যেহেতু আখেরাতে অনাদি অনন্তকাল পর্যন্ত তোমাকে সেখানে থাকা লাগবে কবরের চিন্তা সেটা সবচেয়ে বড় চিন্তা মুসলমান আমরা এখন কবরের চিন্তা ভুলে গেছি এই জন্য ঈশার নামাজ জামাতে পড়ল ফজরের নামাজ জামাতে পড়ল আল্লাহ রসুল বলেন তুমি যাইয়া যদি এখন ঘুমাইয়া থাকো আরামে ঘুম গেলা সারাটা রাত্র তোমার আমল নামায় নেক সওয়াব লিখা হবে কত ভাগ্য কত তকদির আল্লাহ নামাজ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত ইমানের দাবি হল আল্লাহ পাককে আমরা দেখি নাই আল্লাহ পাকের উপরে না দেখে ইমান মোহাম্মদুর রসুল্লাহ এটা ইমানের কলেমা এই কলেমাটা এটা পড়ার আগ পর্যন্ত কেউ মুসলমান হতে পারে না কালেমা পড়লাম এখন কালেমার হাকিকত কি কলেমা তো আপনাদের এখানে লেখা আছে কিনা আছে মসজিদের এখানে লেখা থাকে বিভিন্ন জায়গার মধ্যে লেখা থাকে আছে না লেখা অনেক অনেক জায়গার মধ্যে কলেমা লেখা আছে এটা কিন্তু আসলে বাস্তব কলেমা না বুঝার জন্য বলছি খুব ভালো করে বুঝবেন এটা একটা লেখা এটাকে ওই কলেমার হাকিকত বাস্তব জিনিসটাকে ধরে রাখছে এটার ভিতরে যেমন আগুন আগুন আগুন কাগজে লিখতেছি শতে শতে বার হাজার হাজার বার এটা কি আগুন এটা লেখা বাস্তব আগুন যদি সামান্যতম একটু জিনিস যদি কারো গায়ে লেগে যায় উফ করে চিৎকার করে উঠে কোথায়ও লাগলে জ্বলে সারখার হয়ে যাবে কিন্তু এই কাগজের লেখা যদি এরকম হাজারো বারো পকেটে ভোজা রাখেন মুখে মুখে আগুন আগুন আগুন বলেন একটু কি গরম লাগবে ঠিক এই কলেমাটার অবস্থাটা তাই এই যে কলেমাটা আমরা এখানে দেখতেছি নজরে দেখতেছি এটা হইল হাকিকতের কলেমাটা এটার ভিতরে আছে এটা কিন্তু আসল কলেমা না আসল কলেমা হল অন্তরের মধ্যে আল্লাহ পাকের বিশ্বাস থাকবে আল্লাহ রসুলকে নবী বলে স্বীকার করব আখেরাতকে বিশ্বাস করব কবরকে বিশ্বাস করব হাসর বিশ্বাস করব হিসাব নিকাশ বিশ্বাস করব কবরের আজাবকে বিশ্বাস করব নবী রসুলদেরকে বিশ্বাস করব এই কথাটা অন্তরের মধ্যে থাকবে মুখে যেরকম আছে আমার অন্তরের মধ্যে এরকম আছে এটার নাম হলো আসল বাস্তব কলেমা এজন্য আমরা যে কলেমার উচ্চারণটা যে করলাম এরকম উচ্চারণ এখন একটা হিন্দুরে যদি বলি সেও পারে পারবে না শিক্ষিত শিক্ষিত অনেক হিন্দুরা তাকে যদি বলতো তুমি আমাদের মুসলমানের কলেমাটা বলতো স্বাধীনতার সময় হিন্দুরা কলেমা মুখস্থ করছে না হ্যাঁ? হ্যাঁ হরে রাম রামায়ণ কৃষ্ণ হরে বাবু এরা সবাই কলেমা মুখস্থ করছে কারণ মুক্তি বা ইয়ে পাঞ্জাবিরা ধরলে জিজ্ঞাসা করে তো মুসলমান হয় হ্যাঁ? হ্যাঁ মুসলমান তো কলেমা বাতাও তো যদি কলেমা বলতে যদি না পারছে তুই মুসলমান না মুসলমান আবার কলেমা না পারে কেমন এই জন্য তারা কলেমা মুখস্থ করছিল ওই সময় মুসলমানদেরকে ধরে ধরে এরা কি মুসলমান হয়ে গেছে হ্যাঁ। এই জন্য কলেমার হাকিকত বুঝতে হবে কলেমার মধ্যে বলা হয়েছে এই যে কলেমার এক অংশ এই কলেমাটা কি বলতেছে আল্লাহ কোন ইলা নাই কোন মাবুদ নাই লালন পালন কর্তা কেউ নাই এই আসমানের জমিন যিনি জমিনের মালিক তিনি আল্লাহ পাক সব কিছুর মালিক তিনি এই কথাটা অন্তরের মধ্যে এত মজবুতির সাথে বসাবো আমার সুখদাতা কেউ নাই আমাকে শান্তিদাতা কেউ নাই অসুস্থ দেওয়ার মালিকও কেউ না আমাকে শান্তি দেওয়ার মালিকও কেউ না আমাকে ধনী বানাবার মালিকও কেউ না গরিব বানাবার মালিকও কেউ না সন্তান দেওয়ার মালিকও কেউ না আমাকে সন্তান হারা করার মালিকও কেউ না সব কিছুর মালিক একমাত্র আল্লাহ লা ইলাহা এই জন্য আগে নফি শব্দ বলছেন নিষেধাজ্ঞা শব্দ বলছেন নাই নাই কিছু নাই নাই বলতে কি ইলাহা কোন ইলা নাই কোন মাহবুদ নাই একমাত্র আল্লাহ এই কথাটা তো শুধু পড়লাম কিন্তু অন্তরে আমার এই কথাটা আসলো না অন্তরে আমি পুরাপুরি এই কথাটা আর বিশ্বাস করলাম না আল্লাহ পাক বলেন তাহলে তোমার কলেমা হলো না আল্লাহর আরিফের আল্লাহর বন্ধুরা বলে দেখো বান্দা ইলা কলেমাটা আল্লাহ পাক লেখাইলেন এত সুন্দর এটার মধ্যে কোন নক্তা নাই কিছু নাই একটা তরবারির মতো দেখা যায় লামালিপটা একটা তরবারির মতো দেখা যায় না হ্যাঁ, এখন একটা বাস্তবে দেখতে পারবেন আমি বলতেছি এটার দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন একটা তরবারির মতো এইরকম দেখা যায় মাথা বেকাই তাই না আল্লাহ আকবর তারা বলেন এই যে তরবারির মতো লামালিপটে ভেবে দেখা যায় বলে এটা তরবারির গুণ কি সেটা কাটে তরবারি কাটে কাটে যখন তখন একটু আগে একটা জিনিস যখন এখানে দাঁড়ানো ছিল এখন কেটে দিলাম এটা নাই যেটা জোড়া ছিল কেটে দিলাম নাই এই লার কাজটা হইল সব আছে বস্তু যেটুকু আছে এটু সব কাটবে সমস্ত আস্তিওয়ালা আল্লাহ ছাড়া যত আছে সবগুলাকে কেটে দিবে লা লা কাটতে থাকবে এজন্য আল্লাহ আরে বলে তেগেলা দার কতলে গায়ে রে হাক বোরান और আখের বাকি লাচে মান বলে যে এটাই লার যে একটা তরবারি আছে এই তরবারিটা তোমার কলবের মধ্যে চালাও তুমি ওই বাহিরে চালাইতে তোমাকে বলি নাই গাইরুল্লাহ তো তোমার কলমের মধ্যে সেই জাগা নিছে সবগুলো এইখানের মধ্যে সেই জাগা নিছে এগুলাকে বাহির করা লাগবে কলমের মধ্যে আল্লাহ আছে জমিনও আছে আল্লাহ আছে ছেলেও আছে আল্লাহ আছে সুখ শান্তির মালিক বন্ধু বান্ধব আছে দোকানপাটও আছে আমিও আছি সবগুলো কলমের মধ্যে জাগা নিল এটার মধ্যে তরবারিকে চালাও লা ইল্লাল্লাহ লা إله إلا الله বলে এই তরবারি তুমি কলবের মধ্যে চালাইতে থাকো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার একদিন দুই দিন তিন দিন চার দিন সারাটা জীবন এইভাবে করা তরবারি আজকে চালাইলাম সকালবেলা চালাইলাম বিকালে দেখা যাবে আরো আইসা আবর্জনা আবার কিছু পড়েছে আবার বিকালে চালাও বিকালে এই আবর্জনাগুলি দূর হয়ে যাবে আবারও দেখা যাবে সকাল পর্যন্ত আবারও আবর্জনা আইসা পড়বে যেরকম ভাবে দুনিয়ার মধ্যে তুমি সুন্দরভাবে লেবাস পোশাক পরলা শুক্রবার শুক্রবার দিন ভালো ভালো কাপড় চোপড় পরলাম সপ্তাহের মধ্যে শুক্রবার দিন সবাই সুন্দর কাপড় পরে এই কাপড়টা যখনই পরে মসজিদে আসি মসজিদ থেকে যাওয়ার পরে বিকাল পর্যন্ত একটু ভালো থাকে তারপরে তো আস্তে আস্তে ধুলাবালি তার মধ্যে পড়তে থাকে এই শুক্রবার শনিবার দিন থেকেই দেখা যায় আবার আসতে জামা ময়লা হওয়া শুরু হয়েছে এই দুই দিন গায়ে দেওয়ার পরেই দুলাবাড়ি দিয়ে চলতে চলতে দেখা যায় বলে যে না আর এখন এই জামা গায়ে দেওয়া যায় তারপর দিন আবার একটা ধোয়ার জামা গায়ে দিই ওইটাও আবার এক দুই দিন যাওয়ার পরে আবারও তো ঠিক তদ্রূপ আল্লাহ রসুল বলেন হে আমার বন্দা উম্মতেরা তোমাদের কলবের মধ্যে সব সময় এরকম ময়লা পড়তে থাকে যেহেতু শয়তান নামীয় দুশ্মন তোমাদের পিছনে লাগা আছে এই দুশ্মন তোমাদের পিছনে লাগা থাকার কারণে কলবের মধ্যে সব সময় তোমার আবর্জনা লিপ্ত করে তুমি সকালবেলায় তরবারি চালাইলা চালাইতে চালাইতে বিকাল পর্যন্ত তুমি ভালো রইলা আবার দেখা যাবে আগামী সকাল পর্যন্ত আবারও ময়লা হয়ে গেছে আবার সকালেই কলেমা চালাইবা তরবারি চালাইবা এইভাবে সারাটা জিন্দিগি যদি তুমি এই তরবারি কলবের মধ্যে চালাইতে পারো তোমার কলবের মধ্যে আবর্জনাগুলি মুক্ত হয়ে যাবে কাল্লা আলা আমার আল্লাহ পাক বলতেছে যেমন দুনিয়ার তোমার কাপড়ের মধ্যে ময়লা লাগে স্বর্ণ অলঙ্কারের মধ্যে ময়লা পড়ে দোকানের মধ্যে ময়লা পড়ে রাস্তাঘাটের মধ্যে ময়লা পড়ে এরকম হে উম্মতেরা তোমাদের কলবের এগুলোর মধ্যে এরকম ময়লা পড়ে ময়লা সেখানে জারু দেওয়া যাবে না অয়েলিং করা যাবে না কোনো তেল দেওয়া যাবে না মোবিল দেওয়া যাবে না আমি আল্লাহ পাক তোমার কলবকে যেরকম সূক্ষ্মতা বানাইলাম ওই কলবটাকে পরিষ্কার করার পদ্ধতিও আমার থেকে সারা দুনিয়ার কোনো মানুষ থেকে নিতে পারবা না কলব বানানেওয়ালা যেহেতু আমি জাপান থেকে গাড়ি আনছেন গাড়িটাকে কিভাবে চালাতে হবে কোথায় তেল দিতে হবে কোথায় পেট্রোল দিতে হবে কোথায় মোবিল দিতে হবে কত গিয়ারে গাড়ি চালাইতে হবে তার ক্যাটেলগকে ফলো করা যদি না চালাই আমি লক্ষ কোটি টাকা দিয়া গাড়ি কিনলাম আমার মন মতো আমি গাড়ি চালাবো বলে তুমি দুই দিনও চালাইতে পারবে না গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তো আল্লাহ পাক বলে তোমার এই গাড়িটা তোমার এই কলবটা বানাইছি আমি আল্লাহ এটার মধ্যে ময়লা পড়বে আবর্জনা পড়বে এই আবর্জনাটা কিভাবে পরিষ্কার করবা এই বুদ্ধি আমার থেকে নিবা না মানুষের থেকে নিবা আল্লাহ পাক বলে এই জন্য বুদ্ধি আমার থেকে নিতে হবে তাই আল্লাহ পাক বলতেছে কাল্লা আমার বন্দা বান্দি শোন কলবের মধ্যে যখনই একটা গুণা করো তোমার কলবে একটা দাগ পড়ে যায় আবার গুণা করেছো আবার দাগ পড়ে যায় আবার গুণা করেছো আবার দাগ পড়ে যায় এই গুণাগুলি দুনিয়ার কোনো পানি দিয়া ধুইলে দূর হবে না দুনিয়ার কোনো জারু সেখানে দিতে পারবা না কোনো অয়েল কোনো মোবিল তুমি সেখানে দিতে পারবা না আমি আল্লাহ পাক তোমাদেরকে পদ্ধতি শিখাই নিলাম তুমি বৈশা বৈশা আমার জাতির উপরে বিশ্বাস করা এই কলেমার তরবারিটা ওটার মধ্যে তুমি চালাইবা মুখ দিয়া বলবা আর এটার অ্যাকশন দেয়া কলবের মধ্যে পড়বে এর দ্বারা তোমার সব দাগগুলি পরিষ্কার হয়ে যাবে এই জন্য এই কলেমা পড়া হয় এটা সমস্ত নবী রসুল কোন নবী রসুলকে বাদ দেয় নাই যে কলেমা কারো কাছে নাই যাতে মুসা আলনবীন আলী সালাতাম বারবার বলছেন আল্লাহ আমি আপনার সাথে অত্যন্ত নৈকট্য লাভ করেছি আমাকে একটা বিশেষ কলেমা দেন যেটা কোন নবী রসুলকে দেন নাই আল্লাহ পাক বলেন মুসা তোমাকে দিলাম মুসা আলি বলেন যে হ্যাঁ আল্লাহ এটা তো সবাইকে দিছে আল্লাহ পাক আল্লাহর জাতের কসম খেয়ে বলেন হাদিস শরীর মধ্যে লেখা যারে মুসা তুমি তো বুঝতে পারো না তুমি বুঝতে পারো না এই কলেমাটা এটা তুমি মনে করছো সবাইকে তো দিলাম তোমাকে বিশেষ বলে সমগ্র আসমান জমিন এক পাল্লায় ওজন কর আর আমার এই কলেমাকে যদি এক পাল্লায় ওজন কর সমস্ত আসমান জমিন লৌহে কলম আরো সহ আল্লাহ বলেন আমার জাতের কসম আমার এই কলেমার পাল্লাটা ভারী হয়ে যাবে এত ওজনওয়ালা কলেমা তোমাকে দিছি তুমি বুঝতে পারো নাই যে দেখতে খুব ছোট দেখা যায় সামান্য একটু কলেমা এটা ভিতরে এটার ওয়েট কত আল্লাহ পাক বলতেছে এটার মধ্যেই তো আমাকে সারওয়াজ কিছু আমি আরসের মধ্যে ঠাই নেই কোথাও ঠাই নেই এই কালেমার ভিতরে আমাকে তালাশ কর অবন্দা তুমি যখন এই কলেমাকে কলমের মধ্যে চালাই বেলা মোহাম্মদুর রসুল্লাহ তুমি বুঝতে পারবা না এই কালেমাটা তুমি যখন পড়তে থাকবা এটার পাওয়ার আর অ্যাকশন পড়বা তুমি মুখে অ্যাকশন পড়বে যে এক কলবের মধ্যে হয়তো দেখা যাচ্ছে না বুঝতে পারতেছি না এই জন্য আল্লাহ আকবর মানুষের মধ্যে ছয়টা লতিফা আছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছয়টা জিনিস আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়ে বানাইছেন একটা কালাম একটা রুহ এটার মাঝখানে আছে একটা এটার নাম সির আরেকটা লতিফা থাকে এই কপাল বরাবর উপরে এটাকে বলা হয় খফি আরেকটা লতিফা একবারে মাথার তুলি বরাবর এটার নাম আখফা আরেকটা লতিফা আছে এটাকে নফস বলা হয় যেটা নাবির নিচে এই ছয়টা লতিফা এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলি মানুষের শরীরকে কন্ট্রোল করে এরকম ছয়টা জিনিস দিয়া আল্লাহ সুবাহ মানুষ বানিয়েছেন এই ছয়টায় মানুষের শরীরটাকে কন্ট্রোল করে তো ছয়টা কি পুরাপুরি ঠিক করা যায় না ছয়টার সাথে সম্পর্কে একটার সাথে একটার যোগ সজাগ আছে এটা এই সবগুলার মধ্যে জিম্মাদার এবং সেনাপতি হল কল এজন্য সমস্ত বুজুর্গানি দিন বলেন মানুষের প্রথম চেষ্টা করতে হবে এই জন্য কলবকে ঠিক করার জন্য কলব যদি ঠিক করতে পারে তার সমস্ত লতিফাগুলি ঠিক হয়ে যাবে এই জন্য কলবের পিছনে মেহান্নত করতে আল্লাহ রসুল বারবার বলছেন যে মানুষের শরীরের মধ্যে আল্লাহর হাবি ফরমান ইন্নাফিল জাসাদে লামজগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লো ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব এই জন্য আল্লাহ রসুল বলেন দেখো মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে দয়াল নবী বলতেছে বলে এই গোষ্ঠের টুকরাটা যখন তোমার ঠিক হয়ে যাবে তোমার সমস্ত শরীর ঠিক হয়ে যাবে আর এটা যদি খারাপ থাকে সমস্ত শরীর তোমার খারাপ হয়ে যাবে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ওই গোষ্ঠের টুকরাটার নাম কি আল্লাহ রসুল বলেন আল্লাহ কলব সেটার নামই হল কলব এই কলবটা যদি ঠিক করা যায় এটা সব লতিবার মধ্যে মেইন জোর গোড়া এই জন্য কলবের পিছনে মেহান্ন করা এটাকে জিকির করে করে করে করে যখন এটা ঠিক করা যাবে তখন তার চোখের দৃষ্টি ঠিক হবে হাতের ধরা ঠিক হবে কানের শোনা ঠিক হবে পায়ের হাঁটা ঠিক হবে জবান দিয়া যা কথা বলবে এটা ঠিক হবে সবগুলি আল্লাহ পাকের মর্জি মতো চলবে আল্লাহর মর্জির খেলাফ তার কোনো অঙ্গ যাবে না চোখ দিয়া চোখের কি দায়িত্ব আমি বাজারে যাব বাজার সদাই করব আমার বাল বাচ্চার জন্য কাজ কারবার করব হ্যাঁ, আমার বিবি বাচ্চাদের দিকে চেহারার দিকে আমি মায়ার নজরে দেখব আমার মা বাবার চেহারা দেখব চোখ দিয়া দেখে দেখে আমি মসজিদের দিকে যাব এগুলি চোখের ডিউটি কিন্তু এখন আমাদের চোখটা এই ডিউটি বাদ দিয়া আরো কিছু ভিন্ন ডিউটি করতেছে করে না না করে সেই ডিউটিগুলি গুনার দিকে যায় চোখে হাইটা হাইটা খারাপ রাস্তার দিকে যায় চোখ হাইটা হাইটা গান বাদ্যের দিকে দেখি গুনার দিকে দেখি বেগানা নারীর দিকে দেখি এই জন্য গুণা চক্ষুলি সব উল্টা পাল্টা চলে কারণ হলো কলবের মধ্যে আমার এখনো ওইটার সাথে যেটা চোখের সম্পর্ক আছে এটা এখনো দুরুস্ত হয় নাই এই কারণে আমার চোখের দেখাটাও ঠিক হয় না হাজরতে ওসমান গনি রাজিয়াল্লাহ তালা আনহু তার দরবারে কয়েকজন সাহাবার আসছে আসার সময় একজন সাহাবি হঠাৎ করে একটা বেগানা নারীর প্রতি তার নজর পড়েছে নজর পড়ার পরে সে একাধিক বার তার দিকে নজর করছে এই যে নজর করছে সেটা তো কেউ জানে না সেটা একমাত্র যে দেখছে সে জানে আর আমার আল্লাহ জানে তাই না আমাদের এই রাস্তায় অবস্থা হয় না রাস্তা দিয়ে চলতেছি অনেকেই তো চলতেছি অপাত্রের মধ্যে দেখা রসুল নিষেধ করেছেন আরেকজন দেখতেছে সে কি ওই দিকে দেখছে না কোন দিকে দেখতেছে যেটা আমিও জানি না আপনিও জানেন কিন্তু আল্লাহ পাক তো জানেন ওসমান রাজি আল্লাহ আনহুর মসজিষে যখন আইসা বসলেন তখন তিনি বলেন মানুষের কি হল তাদের চেহারার মধ্যে জিনার সুরত জিনার গুণা দেখা যায় এই কথাটা বলছেন সাহাবাই কেরাম বলেন ইয়ার হে খালিফাতুল মুসলিমিন কি ব্যাপার আপনি কিভাবে বললেন এখন তো ওহির রাস্তা বন্ধ কারণ আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে নাই ওহি বন্ধ হয়ে গেল তা আপনি কিভাবে বললেন হজরতে খালিফাতুল মুসলিমিন উসমানে গনি রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ পাক আল্লাহর কিছু নেককার বন্দাদেরকে তাদেরকে কিছু ফেরাস দিয়েছেন তাদেরকে বুঝবার মতো কিছু আকল আর দেমাক দিয়েছেন তারা ওই দৃষ্টি দিয়ে নজর করলে তার চেহারার মধ্যে গুনার অবস্থাটাও ধরতে পারে এই জন্যই মুসলিম শরীফের মধ্যে হাদিস নবী এক পাক সাল্লাহ সাল্লাম ফরমান ইত্তাকু ফিরাসাত মুমিন فإنه ينظر من نور الله এই জন্য দয়াল নবী বলতেছে আমার উম্মতেরা আবার কিছু নেককার উম্মত জমিনের মধ্যে আছে তাদের দৃষ্টিশক্তি এমন একটা প্রখরতা তাদেরকে আল্লাহ পাক এমন দৃষ্টি দিয়েছে তাদের ওই দৃষ্টি দ্বারা তারা অনেক কিছু দেখে তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক সেই যোগ্যতা দান করেছে এরা চেহারা দেখলে বলতে পারে এটা নেককারের চেহারা না বদকারের চেহারা এজন্য এই কালেমার দ্বারা যখন এই কলবের উপরে যখন চাপ সৃষ্টি হবে এটার উপরে যখন মেহান্নত চলতে থাকবে আমরা তো বলেন তো দেখেন তো সারা দিনের মধ্যে আজকার কয়শোবার কলেমা পড়ছি নিজের দিলকে জিজ্ঞাসা করেন একটা নিরিবিলি সময় কিছু সময় কি এরকম কাটাইছি যে আমি এই সময়ের মধ্যে আধা ঘন্টা সময় বসে বসে আমি আল্লাহকে নিয়ে একটু বসে আল্লাহকে ডাকবো হিসাব করলে দেখা যাবে সময় পাইনি অথচ আজকের দিনটা আপনাদের জন্য ছুটির দিন ছিল দোকান ছুটি চাকরি ছুটি হ্যাঁ কাজ কারবার অনেক কাজগুলি ছুটি আজকা হ্যাঁ অবসর টাইম এই দিনের মধ্যেই পারলাম না তাহলে ব্যস্ততার দিনে এই জন্য বলা হয় হে খোদার বন্দা সময় বাহির করো সময়টা তোমার নয় সময় তোমার বাবার নয় সময় এই রাষ্ট্রপতির নয় দেশের কোনো মানুষের নয় আল্লাহ পাক বলে বন্দার সময় তোমাকে আমি দিয়েছি আমি যদি একটা কদম তোমাকে সামনে চলার জন্য সময় না দেই তুমি আর চলতে পারবে না একটা কদমও যাওয়ার মতো ক্ষমতা নাই দোকানও যাইতে পারবে না শ্বশুর বাড়িতে যাইতে পারবে না শহরে যাইতে পারবে না রাস্তার মধ্যে তোমাকে খপ করে ধরে বসলাম যাওয়ার কোনো শক্তি তোমার নাই এই জন্য শক্তি সময় সব কিছুর মালিক আমি আল্লাহ এই জন্য সম্পর্ক আমার সাথে কর আমাকে নিয়ে বস আমাকে নিয়ে মায়ার সরে ডাকো ইল্লাল্লাহ মোহাম্মদুর الله پاک পাক বলতেছে বান্দা দেখো দুনিয়ার অনেক কিছু তোমাকে ব্যবহার করতে আমি দিছি তুমি ব্যবহার করো এটার মজা খাও স্বাদ পাও সব কিছুর মধ্যে আর আমাকে স্বাদ পাওয়ার জন্য আমাকে বুঝার জন্য তোমাকে একটা স্বাদের জিনিস দিছি এটার নাম হলো এই কলেমা এটা সবচেয়ে স্বাদের জিনিস এটা তোমার জন্য মজা সৃষ্টি করবে তোমাকে এটার মজাটা তুমি উপলব্ধি করবা দেখেন এখন আমরা অনেক সময় মাঝে মধ্যে বলি হুজুর নামাজ পড়তে আসছি নামাজের মজা পাই না কোন সময় মসজিদ থেকে বাইরে যাব হুজুর একটু কেরাত লম্বা লইলে হুজুরের তো আর কোনো খাইয়ে লইয়া কাম নাই আজ এটা থাকে এত লম্বা কেরাত হুজুর এত লম্বা কেরাত পরা যায় আসলে আসলে হুজুরেরও দোষ না আমারও দোষ নয় দোষটা হলো আমার রুচিটা পাল্টিয়ে গেছে মানুষ খানা খেতে বসলে দেখেন না ভালো ভালো জিনিস তার সামনে পেশ করে আপনার সামনে একজন মাসাল্লাহ উনি খুব খাইতেছে ওনার রুচি আছে জিব্বায় আর আপনি বলতেছেন ভাই আমার কাছে ভালো লাগে না এই সামান্য একটু খাই এটি হাত উঠিয়ে বসে আছে এটি কি খানার দোষ হইল আপনার রুচি ঠিক এই জন্য তখন রুচি ভালো হওয়ার জন্য ওষুধ খায় ওইটা খায় ওইটা খায় রুচিটা ভালো হলে আপনি খাইতে পারবেন হজমি ভালো হবে ইত্যাদি অবস্থা তো ঠিক তদ্রুপ আসলে ইমাম সাহেবের দোষ না ক্যারাত লম্বা লইছে ওইটাও দোষ না দোষ হলো আমার রুচিটা পাল্টিয়ে গেছে কোরআন যে কত স্বাদের জিনিস আমার দিলের আকর্ষণ এখন মসজিদের বাহিরে আমার দিলের আকর্ষণ এখন দোকানের দিকে দিলের আকর্ষণ এখন টেলিভিশনের দিকে দোকানের আকর্ষণ এখন ভিডিও ক্যাসেটের দিকে বন্ধু বান্ধবের আড্ডার দিকে ওই আকর্ষণে আমাকে টেনে নিয়ে যায় এই জন্য মসজিদে বসতেও ভালো লাগে না নামাজ থেকে কখন বাইর হয়ে যাব এই জন্য ব্যস্ত হয়ে যায় ইমাম সাহেব ক্যারাত লম্বা লইলে বিরক্ত লাগে তার কারণ হলো মজা লাগার মতো জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে এই জন্যই আল্লাহ আরে বলি আদে হাগা আমদ গেজায় রোহেরা مرحما দিলে دل مجروح নিরিবিলি কিছু সময় বাইর কর যিনি আপনাকে আমাকে এত সময় দান করলেন তার জন্য আধা ঘন্টা এক ঘন্টার সময় কি বাহির করা যায় না আল্লাহ পাক বলে বন্দা একটু সময় বস তুমি আল্লাহকে ডাকতে থাকো লা লা الہ الا اللہ মোহাম্মদুর রসুল্লাহ এইভাবে তুমি বসে বসে ডাকতে থাকো নিরিবিলি সময়টা যদি ডাকো এত স্বাদ আর এত মজা লাগবে আপনি এইভাবে আল্লাহকে ডাইকা জিকির করে করে কলবকে ঠিক করে এবার আইসা যখন নামাজের নিয়ত বাঁধবেন আলহামদুলিল্লাহ সুরা পড়বেন মজাই লাগতেছে তার সাথে আরেকটা সুরা পড়বেন মজা লাগে রুকুর মধ্যে যাইয়া সুবাহান রব্বিয়াল আজিম পড়েন মজাই লাগে তিনবার পড়লে এবার স্বাদ লাগে না মনে হয় পাঁচবার বলি সাতবার বলি আরো বেশি বলি রুকুর থেকে মাথা উঠাইতে মনে চায় না শেষদার থেকে মাথা উঠাইতে মনে চায় না নামাজ পড়তেই ভালো লাগে নামাজ পড়তেই মজাই লাগে ওইদিকে দুনিয়ার কথা তার দিলেও থাকে না মজা লাগার জিনিসটা পানি আনার ব্যবস্থা করেন তো গলার একটু গ্লাস একজন গেলে হবে মজা কি বলবো ভাইরা আসলে মজা লাগার জিনিস রাস্তার মধ্যে যারা দিনের মধ্যে মজা লাগছে আমাদেরকে যদিও নামাজের মধ্যে বলা হয় পাঁচবার পড়ো তিনবার পড়ো জমাতের মধ্যে যেহেতু তিনবার পাঁচবারের বেশি পড়া যায় না মানুষ ব্যস্ত থাকে কিন্তু নফল নামাজের মধ্যে যখন আপনি থাকবেন তখন আপনার সময় হাতে আসি কি নাই এটা আপনি জানেন সময় যখন আপনার বেশি থাকবে কোনো ব্যস্ততা নাই এখন আমি কিসের তিনবার আর পাঁচবার পড়বো এবার পড়ি না এগারো বার পঁচিশ বার তিরিশ বার পড়ি অসুবিধা কি কিন্তু আমরা একটা কেমন জানি সুরত বাইন জানিছি ওই তিনবার আর পাঁচবার সারা সোবাহ আজিমার আলায়ের থেকে বেশি আর পড়ি না এটা তো ফরজ নামাজের কথা বলছি কারণ ফরজ নামাজে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যস্ততা থাকে বুড়া মানুষ থাকে কারো প্রস্রাব পায়খানার ব্যাগ থাকতে পারে কেউ কোথায় যাবে তার প্রশ্ন থাকতে পারে এই কারণে ফরজ নামাজের থেকে লম্বা না করা কিন্তু নফল নামাজ এটা তো আপনার এখতিয়ার আপনার ইচ্ছা আপনি সময় হাতে থাকছে আমার এখন কোনো কাজ নাই ব্যস্ততা নাই দুই রাকাত নফল নামাজের নিয়ত করলাম আর নিয়ত করে আমি রুকুর তসপি পড়লাম বুঝলাম আমি লম্বা কেরাত জানি না কারণ আমি তো আর অত বড় আলেম না লম্বা কেরাত আমার মুখস্থ নাই যে সুবাহান রব্বিয়াল আজিম এটা তো মুখস্থ আছে কি বলেন আছে না এই জন্য নাফল নামাজের মধ্যে রুকু দিয়া এবার আপনি পড়তে থাকেন মন ভরে সুবাহান রব্বিয়াল আজিম আর দিলটা আল্লাহর দিকে ফিরে দো আল্লাহ আমি তোমাকে দেখি না তোমার সামনে মাথা ঝুঁকাইয়া আমি তোমার প্রশংসা করতেছি তুমি মহান সোবাহান রব্বিয়াল আজিম আমি প্রশংসা করতেছি ওই খোদা যিনি সর্ববৃহৎ যিনি সর্বমহান সোবাহান রব্বিয়াল আজিম সোবাহান রব্বিয়াল আজিম এইভাবে আপনি বলতে থাকেন বারবার করে মজা লাগাইতে থাকেন দেখবেন যে কি মজা লাগবে সেজদার মধ্যে যে আপনি পড়তে থাকেন সময় মতো যখন সময় হাতে থাকবে নফল নামাজের মধ্যে এই জন্য দেখা যায় আল্লাহর বন্দা রাত্র নিরিবেলায় যখন দেখা যায় তার মোবাইলের ডাক নাই কেউ ডাক দেয় না গাড়ি ঘোড়ার আওয়াজ নাই ঘুম থেকে উঠা প্রথম উঠতে একটু কষ্ট হয় যেহেতু ঘুমটা তো খুব আরামদায়ক ঘুম এই ঘুমের থেকে উঠতে প্রথমে একটু কষ্ট লাগে উইঠা অজু করিয়া সাইরা যখন আসলেন এবার শরীরটা পাতলা হয়ে যায় পরীক্ষা করে দেখেন তখন শরীর পাতলা হয়ে যায় যখন আপনার শরীরটা এবার পাতলা হয়ে গেল আল্লাহ বেশি ঠান্ডা নাকি ঠান্ডা না নর্মালটা দিয়ে হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন আপনার শরীর যখন এবার আরামদায়ক হয়ে গেল এবার নামাজের নিয়ত করলেন নামাজের নিয়ত বানলেন কোনো প্যারেশানি নাই আরাম প্রথম প্রথম একটু কষ্ট লাগবে কারণ শয়তান আপনাকে সহ্য করতে পারছে না ও তো সবচেয়ে বড় দুশ্মন আমাদের ও দেখতেছে এই লোকটা রাত্রিবেলা উঠছে যে সময় আল্লাহর সাথে সম্পর্ক করার সময় ওর চোখে ঘুম আনাইয়া দাও এই একটু কিছু পড়ার পরে তো পারি না যাই হোক আচ্ছা দেখি একটু কাইথুই বসি শুই এই ক্লান্ত হয়ে গেলেন এই যে শুয়ে বললেন চোখে আবার ঘুমানাই দিল এটা প্রথম প্রথম কিছুদিন কষ্ট হবে তারপরে যখন দেখছে না তুই আমাকে যতই শোয়াইতে চাস আমি শুইব না তখন সে দূর হয়ে যাবে তখন ওই সময় নিরিবিলি সময় আপনি সেজদা দিয়া তসবি পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন কিসের পাঁচবার আর সাতবার আর দশবার বিশবার পড়তে থাকেন মজা লিখবেন তো মজা লাগতে লাগতে লাগতে লাগতে যখন আপনি পড়বেন সুবাহ আলা দিলের মধ্যে এমন স্বাদ আর মজা আসবে দেখবেন হঠাৎ করে দিলটা এত মায়ায় ভরে যাবে আল্লাহর জন্য মায়া লাগা শুরু হবে আল্লাহ পাক বলে বন্দা তাকে এত আরামের ঘুম থেকে আমার বন্দা উঠলা উইঠা আমার বন্দা আমার তসবি বয়ান করতেছে আমি নাকি সবচেয়ে বড় খোদা আমি রব আমার পবিত্রতা বয়ান করতেছেন দেখবেন দিলের মধ্যে মায়া চলে আসবে হঠাৎ করে ফিঙ্কার দিয়া চোখের পানিগুলি পড়া শুরু হবে যখন দেখবেন চোখের পানি পড়া শুরু হয়েছে আল্লাহর জন্য আপনার এত মায়া লাগবে এত মায়া লাগবে আপনাকে শেষ শেষদার থেকে উঠতে যেন মনে চায় না সুবাহানা রব্বি আল্লাহ সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা এইভাবে দুইটা সেজদা দিয়ে আপনি দাঁড়ান আবার সেজদা দেন ভাইরা দেখবেন আল্লাহ পাক আর ওইটা নামাজ শেষ করে যখন আপনি হাত তুলবেন বেল বেল করে চোখে দিয়া পানি পড়তে থাকবে আল্লাহ পাক বলে বন্দা তোমার গুণা থাকবে আর তুমি আমাকে ডাকবা এটা হতে পারে না তোমার সব গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ পাক এই জন্যই তো আল্লাহর বান্দাকে তসবিহাত দিয়েছেন বহু আল্লাহর বান্দার জমিনের মধ্যে আছে যারা আল্লাহকে এইভাবে ডাকে আল্লাহ পাক ওই মজার সময় দিয়েছেন ইয়াজুহাল আল্লাহ পাক বলতেছে বন্দা আমি জানি রাত্রিবেলা ঘুমের থেকে উঠা অত্যন্ত কষ্ট আল্লাহ নিজে বলতেছে রাত্রিবেলা ঘুম থেকে উঠা খুব কষ্ট খুব কষ্ট খুব কষ্ট ইয়া আসাদু অতা বলে এত কষ্ট সকল মানুষ এই কষ্ট সহ্য করতে পারে না ঠিক না রাত্রিবেলা ঘুমের থেকে উঠে আল্লাহর জন্য দাঁড়ায় নামাজ পড়বে এটা সবাই পারবে না খুব কঠিন আল্লাহ নিজে বলতেছে খুব কঠিন আবার আল্লাহর সাথে সাথে নিজে বলতেছে তবে কষ্ট তো অবশ্যই ঠিক আছে কিন্তু ওই সময় কথাগুলি খুব পরিষ্কার বোঝা যায় বন্দা তুমি যাই বলবা তাই আল্লাহ পাক শুনবে আল্লাহ বলতে ওই সময় কারণ এই সময়টা কতগুলি সময় আছে যে সময় মানুষের পাশে যায় যদি মানুষ দাঁড়ায় কেউ তার জন্য জীবন ভর মায়া লাগে কতগুলি মুসিবতের সময় প্যারেশানির সময় অসুস্থতার সময় আপনি যখন তার পাশে যেয়ে দাঁড়ান তাকে দেখতে যান তার এটা সারা জীবন মনে থাকে তো ঠিক এই কষ্টের সময়টা এই রাত্রিবেলাটা এই সময় আল্লাহ পাক বলে ঘুমের টাই মানুষের আরামের সময় এই সময় সবাই উঠবে না যে আমাকে ভালোবাসে যে আমাকে ভালোবাসে সে সারা এই রাত্রিকে উঠতে পারবে না إن ناشية الليل هي أشد وطئا وأقوى قيلا অবন্দা আমি জানি ওই রাত্রে উঠাটা খুব কষ্ট খুব কষ্ট যদি একবার উঠতেই যদি পারো আর আমাকে আল্লাহ বলে যখন তুমি ডাক দিবা ডাকটা দিতে দেরি আমি আল্লাহ তোমাকে জবাব দিতে দেরি হবে না إن ناشية الليل هي أشد وأقوى مقيلا ওই সময় বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আপনি যখন এরকম মায়ার সরে যখন ডাকতে থাকবেন আপনার চোখে দিয়া পানি পড়তে থাকবে আর তখন মনে এমন চায় যে আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম তোমাকে জড়াইয়া আমার বুকের সাথে লাগাইয়া রাখতাম মায়ার অবস্থা আবদিয়ত আবদিয়তের মকামের পরে হলো এশকিয়তের মকাম আল্লাহ আকবর হ্যাঁ, আব্দু আব্দু বন্দা যখন আল্লাহ পাকের হুকুমগুলি পুরাপুরি শরীয়তের হুকুমগুলি সব যথাযথ পালন করে এটা আব্দিয়তের মাকাম বলা হয় কাছে স্পষ্ট হবে বুঝবেন যে আল্লাহ পাক আব্দু বলছেন বন্দা এটা আমার বন্দা আর রবের সাথে সম্পর্ক যে আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি আমার রব আমাকে আল্লাহ বন্দা হিসাবে বানাইছেন এটা আমার ডিউটি আমার কাজ আল্লাহ পাকের হুকুম যেগুলি সব হালাল কাজ জায়জ কাজগুলি সব করব। কিন্তু এটা শেষ করার পরে আরেকটা জায়গা আছে আরেকটা স্থান আছে সেই স্থানটার নাম হইল এশকিয়তের মকাম যেমন মানুষ আপনি একটা কর্মচারী রাখলেন সকাল আটটার থেকে আপনার দোকানে যাবে সন্ধ্যা আটটার সময় আপনার দোকান বন্ধ করবেন বা সে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে থাকবে এখন দোকান বন্ধ করার সময় হয়েছে আপনি বললেন যে ঠিক আছে তুমি যাও তোমার তো ডিউটি শেষ তুমি চলে যাও এখন ওই ছেলেটা আপনার সাথে মহব্বতের সম্পর্ক হওয়ার কারণে সে বলে যে যে হাজি সাহেব আমি আর কতদিন থাকবো আপনি একা একা থাকবেন আপনি এখন দোকানটা বন্ধ করতেছেন আপনার সাথে আপনার ওই টিফিন গাড়ির বক্স আরো কি কি আছে এগুলি নিয়ে আপনাকে ওই খেয়াঘাট পর্যন্ত আইসা আপনাকে আগাই দিন এইভাবে করলো সেই লোকটার ডিউটি ছিল দোকান থেকে সে চলে যাবে কিন্তু আপনার সাথে আরো এতটুক পর্যন্ত আসলো এই প্রত্যেক দিনেই সে এই করে এই করতে করতে তার বাসায় যাইতে আবার দেরি হয় বলেন তো এই লোকটার প্রতি আপনার মহব্বতটা একটু বাড়বে না বৎসরের শেষ হলে তাকে বনাস্ত দিবে নেই আরো এক্সট্রা তার কিছু একসময় পাওয়া যায় যা তুই চা পানি আনতে গেছস একশো টাকা নোট দিছি পঞ্চাশ টাকা আনছে বা ষাট টাকা এটা তুই খাই তুই খরচ করবে এটা হল তার ডিউটি যতক্ষণ ছিল অতক্ষণ করছে সে করার পরে বাকি যে আরো কিছু কাজ করতেছে এটা হলো বনাস এটা আপনার মহব্বতকে সে আকর্ষণ করতেছে তো ঠিক আবদিয়তের মকাম আমরা আল্লাহ পাকের আব্দ আব্দুল মানি দাস গোলাম বন্দা আমাদেরকে বসছে পাঁচক্ত নামাজ পড়ো রোজা রাখো হালাল কাজ করো হালাল খাও হারাম থেকে বেঁচে থাকো এগুলি আমাদের আবদিয়তের মকাম আমাদেরকে আল্লাহ এগুলি বলছে করি এগুলি করার পরে এখন আমার মনে আসতেছে আল্লাহ এগুলি পর্যন্ত করলাম এগুলি তোমার ডিউটি আমার এখন মনে চায় একটু এশাক পড়ব তোমাকে একটু ভালোবাসি এবার চাষ তো করবো আর একটু ভালো লাগে তাহাজ্যত পড়ব আরো মজা লাগে আল্লাহ তোমার কাছে সেজদা দিয়ে আমি পড়ে থাকবো এইভাবে যখন তার আবদিয়তের মকাম থেকে এশকিয়তের মকামের মধ্যে যখন আসবে তখন সে আরো বেশি বেশি ইবাদত করবে এবার বসে বসে আল্লাহকে ডাকে আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ পাক বলে বন্দা যখন তোমার আবদিয়তের মোকাম অতিক্রম করে যখন তুমি এশকিয়তের মোকামের মধ্যে যখন চলে যাইবা ওই জাগার মধ্যে যখন যাইবা তখন এটার কাজ হইল আশেকার মাসুকের মধ্যে যখন মিলন থাকে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে যখন আশেকার মাসুকের মধ্যে বিচ্ছেদ হইয়া যায় তখনই বৈশা বৈশা কানতে থাকে দুনিয়ার অবস্থাটা দেখে নিজের হালাল স্ত্রী তারা আশেক মাসুক দুইজন বিবাহ করে আসছেন তার সাথে ঘর সংসার করতেছে মহাব্বতের টানে আছে দূরে আসে এখন তার ছুটি শেষ এখন সে চলে যাবে এখন বিবিও তার দিকে চেয়েছে শুধু ফোফাই ফোফাইয়া কান্দে স্বামীও এখন স্ত্রীকে রেখা চলে যাবে তার ফ্লাইট হয়ে গেছে সেও ফোফাই ফোফাই কান্দে কান্দে না না কান্দে এটা হইল ওই যে এশকিয়তের মকাম যেটা আছে এশক যেটা এটা আব্দিয়তের মকাম অতিক্রম করে উপরে চলে যায় যখন উপরে চলে যায় এটার ধারা হলো তখন বন্ধু তার বন্ধুকে বিচ্ছেদ ভালো লাগে না মিলিত হয়ে থাকতে ভালো লাগে একসাথে থাকতে ভালো লাগে সবসময় তার সাথে থাকতে ভালো লাগে এটা হইল এশকিয়েতের মকামের আলা মকাম যখনই ফেরাক হয়ে যায় তখনই তার মধ্যে যখন দূরত্ব হয়ে যায় তখন সে কানতে থাকে বুঝতে পারছেন কথাটা ঠিক আল্লাহ পাকের সাথে বন্দা বন্দা এতক্ষণ তোমার ফরজ করলাম ওয়াজিব নফলগুলি যা কিছু করলাম আমার এবার তোমার সাথে মহব্বতের সম্পর্ক হয়ে গেছে মহব্বতে এবার এসক আমাকে রাইকে নিয়ে আসছে এবার আমি চাই তোমার কাছে যাইতে তোমাকে আমার সাথে রাখতে কিন্তু দুনিয়ার মেসাল তো আল্লাহ সব সবসময় থাকা যায় না ধরাও যায় না বুঝাও যায় না কথাও বলা যায় না আল্লাহ পাক বলে এই চক্ষু দিয়া দুনিয়ায় তুই আমাকে দেখবি না আমাকে দেখার জন্য একটা জায়গা রাখছি সেটার নাম হলো জান্নাত আ বান্দা যখন তুমি এই জন্য আল্লাহর বন্দারা আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য তিনি সব সময় উদ্গীব হয়ে থাকে আল্লাহ ও আল্লাহ আলমাউতু তোহমাতুল মৌমিন আল্লাহ তোমার সাথে মিলন ঘটবে কবে আল্লাহ কবে তোমার সাথে মিলন ঘটবে এই মিলন ঘটার জন্য তখন বিচ্ছেদের মতো বৈশা বৈশা ফোফাই ফোফাইয়া কানতে থাকে یاد حق آمد گزائے گزائیں را مرحم آمد ای دل مجرو را খোদার বন্দা এবার বিচ্ছেদের কারণে বৈশা বৈশা কান্দে ও আল্লাহ তোমাকে আমি তো খুশি করতে পারি নাই আমার যেরকম ভাবে তোমার গোলামি করা দরকার ছিল ভালোবাসা দরকার ছিল তোমাকে ওরকম ভালোবাসতে পারলাম না আমি তো কিছুই করতে পারি নাই এই জন্য নিজের অন্তরকে বারবার বলে আজিজি আমজুর মাহাকার দাবাসে আজিজি আমজুর মাহাকার দাবসে নেসে মারা গায়রে তু দিগার কাছে আল্লাহর কাছে বিনয় বিনয়া কান্দে আর বলে আল্লাহ আল্লাহ তোমাকে ছাড়া আমার মনের কথা আর কার কাছে বলবো আর বলার মতো তো আর কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই তখন বারবার করে বলে আর দেখবেন চোখে দিয়া বেল বেল করে পানি পড়তে থাকবে আল্লাহ পাক বলে কোন কোন বুজুর্গানে দিন বলেন তখন আল্লাহ পাক তার কুদরতি হাতটা বাড়াই দিয়া বন্ধের চোখের পানিগুলি মুইসা দিয়ে দেয় God আহা এই জন্য আল্লাহ পাকের মহাব্বতের মোকাম এশকিয়তের মোকাম এটা বহু বড় উঁচু সেই জায়গার মধ্যে আল্লাহ পাক যাকে পৌঁছে দেয় তারা আল্লাহ পাকের এত মহাব্বতের জীবনটা তারা করে আল্লাহ ছাড়া কিছু বুঝে না তাকে ডাকতে তাদের মজাই লাগে লাইলা হজরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই তার শিগরি শিষ্য ছিল হজরতে শিবরি রহমতুল্লাহ আলাই দুইজনে রাস্তা দিয়ে সফর করতেছে মরুভূমির দেশ সফর করে যাইতে যাইতে বহুদূর রাস্তা গেলেন হঠাৎ করে আসরের নামাজের সময় হয়েছে তখন মনে মনে খুব প্যারেশান আরে আল্লাহ জামাত ছাড়া তো নামাজ পড়ি না এখন এই মরুভূমির মধ্যে পাহাড়ি এলাকার মধ্যে আমরা দুইজন মানুষ আরেকজন মানুষ যদি হইত তাহলে জমাত হয়ে যাইত পিছনে দুইজন থাকতো একজন সামনে থাকতাম জমাতে নামাজ পড়া যাইত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার একজন বন্দাকে তুমি মিলিয়ে দাও যেন আমরা জমাতে যেন নামাজ পড়তে পারি দুইজন অপেক্ষা করতেছে আর চতুর্দিকে দেখতেছে দেখি আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হলো কিনা কিছুক্ষণ পরে নজর করে দেখে আল্লাহ পাকের একজন বন্দা মাথার মধ্যে একটা লাকড়ির বোঝা নিয়ে পাহাড়ের দিকে থেকে আসতেছে দেখা মনে মনে খুব খুশি জাল্লা একজন মানুষ তো দেখা যায় তাকে নিয়ে যদি জমাতে নামাজটা পড়তে পারি তাহলে জমাতের সওয়াব পাব আল্লাহ আকবর খোদার বন্দা যখন কাছাকাছি আসছে যাওয়ার পরে যাইয়া বলে ভাই আপনি মনে হয় আসরের নামাজ পড়েন নাই লাকড়ির বোঝাটা রাখেন এই যে একটু পানি আছে আমাদের কাছে অজু করেন আমরা জমাতে নামাজ পড়ব আল্লাহ আকবর খোদার বন্দা মাথার থেকে লাকড়ির বোঝা নামাইয়া লাঠির বোঝা নামাইয়া তিনি বলেন নামাজ পড়েন বলে অজু করবেন না তিনি বলেন মুসলমান তো অজু ছাড়া থাকে না আহ লাকড়িওয়ালা তিনিও বলতেছে মুসলমান তো অজু ছাড়া থাকে না হাজরতের জুনাইদ বুকদাদি আউলিয়া কুলের শিরোমণি তিনি বলতেছে আশ্চর্য কথা বনে লাকড়ি লাকড়ি কাটে সেও এত বড় পাক্কা মুসলমান বলে হুজুর তাহলে আপনি নামাজ পড়ান আসরের নামাজের ইমামতি আপনি করেন আমরা একটু পিছনে আপনার সাথে দাঁড়াই বলে না আপনারাই পড়েন হুজুর আপনারা অনেক বড় আলেম বড় মানুষ বুজুর্গ মানুষ বলে না হুজুর আপনি পড়ান বলে আমাকে পড়াইতে দিলে একটু অসুবিধা বলে কোনো অসুবিধা হবে না হুজুর আপনি পড়ান বারবার করে অনুরোধ করেছে তিনি ইমাম সাহ দাঁড়াইলেন কেরাত পড়েছে লম্বা কেরাত শেষ করে এবার যখন রুকুতে গেছে রুকুর থেকে মাথা উঠায় না রুকুর তসবি পড়তে আছে পড়তে আছে রুগুর থেকে দাঁড়াইলেন আবার সেজদায় যাইয়া এত তসবি পড়তেছে সেজদার থেকে তো মাথা উঠায় না পিছনে জুনায়দ বুগদাদি রহমতুল্লাহ আলাই শিবলি রহমতুল্লাহ আলের মতো এত বড় অলিগুলে শিরোমণি বুজুর্গ মানুষ তারা মনে মনে একটু বিরক্ত হয়ে গেছে আসরের নামাজের সময় তো কম এই সময়ের মধ্যে এত লম্বা সেজদা এত লম্বা কেরাত পড়লে সূর্য তো ডুবিয়া যাবে আসরের নামাজ তো কাজা হয়ে যাবে আরে ওনার পিছনে একতেদা করলাম কইরা তো আবার কোন ভেজালও পড়লাম নামাজের সময় তো চলে যায় এই অবস্থার মধ্যে অনেক লম্বা সময় কইরা কইরা আসরের নামাজ তিনি শেষ করলেন শেষ করার পরে বলতেছে হুজুর নামাজ তো এত লম্বা করে পড়লেন ভালো তো লাগলো কিন্তু সূর্য তো ডুবা যায় বলতেছি কি ব্যাপার আপনারা সূর্য ডুবা যায় এত বিরক্ত কেন হলেন কে বলছে সূর্য ডুবে নজর করে দেখেন তো সূর্য তার জায়গার মধ্যে আছে কিনা খোদার বান্দা সূর্য যেখানে নিয়ে নামাজ পড়ছিল সূর্য এখানেই এখনো রয়ে গেল আমার আল্লাহ পাক বলে বান্দা আমার ক্ষমতা আছে আমার বান্দা যখন আমাকে প্রাণ ভরে যখন সেজদা দিতেছে আমি তাদের জন্য সূর্যটাকে ওই জায়গার মধ্যে রাইখা দিলাম آه আল্লাহর আরিফিরা বলে দেখো তখন তারা সবাই এবার থরথর করে দেখে আল্লাহ তোমার কাছে একজন মুসল্লি চাইছিলাম এমনই এক মুসল্লি তুমি দিল আল্লাহ চিনি না কে আল্লাহর কোন বন্দা জিজ্ঞাসা করে হুজুর আপনি কে আপনার পরিচয়টা একটু দেন না আমরা আল্লাহ পাকের এত প্রিয় বন্দা আপনাকে এমন ভাবে কিভাবে পাব সেটা আমরা বুঝতেই পারি না তিনি বলেন না আমার পরিচয় দিব না আপনারা বহুত বড় মানুষ আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আপনাদের দোয়া পুরাই দিল আমার পরিচয় আপনারা জানতে চাইেন না তারপরে বারবার বারবার করে বলে তিনি পরে বলতেছেন আমার নাম খাজা উসমান হারুনি এই জন্য বলতেছিলাম যে বাবা সেজদার মধ্যে এত মজা সেজদে মে ক্যা মজা হায় নামাজ মে ক্যা মজা হায় সেজদে মে যা যা কে দেখো আল্লাহ পাক এই জন্য বলতেছে বান্দা সেজদা লাগাও আর আমার নিকটে আসবা যত বেশি সেজদা লাগাইবা আমি আল্লাহ তত তুমি নিকটে হইয়া যাইবা हर घड़ी देने को तू तो यार है जो न मांगे उससे तू बेजार है আল্লাহ পাকের বন্দা বলতেছে ও খোদা আল্লাহ পাকের নেজাম হলো তিনি বন্দাকে সবসময় দিবার জন্য হাতছানি দিয়া ডাকতেছে যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ পাক তাদের উপরে নারাজ হইয়া যায় বলে বন্দা দুনিয়ার মানুষের দরওয়াজা সারাদিন খোলা থাকে সন্ধ্যার পরে রাত্রিবেলা সব দরজা বন্ধ দোকান বন্ধ বাড়ির গেট বন্ধ কলাপসবল গেট বন্ধ সব বন্ধ আমার আল্লাহ পাক বলে দুনিয়ার নেজাম হলো দিনের বেলা সব খোলা থাকে আর আমার আল্লাহর রহমতের দরজাটা রাত্রিবেলা খোলা থাকে অকরাইল বাবা মুলে হান মুদমিনান মান করাল বাবা বুদ্ধাইয়াসিলু আরে কোন মানুষ যদি কারো ঘরের মধ্যে ঢুকতে চায় বারবার বারবার করে যদি যখন দরজাকে যে সে নক করতে থাকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশবারের পরে ওই লোকটা ইচ্ছা না থাকলেও বিরক্ত হইল দরজাটা খুলবে দরজা খুললেই তো আপনার বিরক্ত হইয়া খোলো কার যে এমনি খোলক আপনার আশা পুরা হয়ে যাবে আপনি জিজ্ঞাসা করতে পারবেন কিছু বলতে পারবেন এই জন্য বলতেছে হে খোদার বান্দা আল্লাহ পাকের রাহমতের দরজার মধ্যে বারবার করে ধর্ণা দিতে থাক আজকে দিবা কাল দিবা পরশু দিবা সারা জীবন দিতে থাক দিতে দিতে দিতে দিতে একদিন আল্লাহ পাকের রাহমতের দরিয়ার মধ্যে জোশ আইসা যাবে আল্লাহ পাক বলে বান্দা আমি সারা যখন তোমার আর কেউ নাই আমি সারা তোমার কেউ নাই আমি না তোমাকে ডাকলে কে তোমাকে বন্দা বলে ডাকবে এই জন্য আল্লাহ পাকের এত রহমতের দরিজা আল্লাহ পাক বলেন যে রাত্রিবেলা আমার দরজা খোলা সেই সময় আমার বন্দারা অনেকে গাফেল হইয়া থাকে আফসুস এই জন্য আল্লাহ রসুল বলতেছে বন্দা এরকম মানুষের সংখ্যা খুব কম হবে এই জন্য কত মানুষ কত শেখায়ত করে কেউ চাকরি নাই দোকান নাই খাওয়া দাওয়ায় কষ্ট পায় ব্যবসা বাণিজ্যে অসুবিধা আছে অসুবিধা সেই অসুবিধা যখন তার কাছে থাকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাকের বান্দা আল্লাহ সুবাহানা তখন তাকে বলতেছে বান্দা আমি তো সময় তোমাকে দিয়েছিলাম তুমি একটু ওই সময় খুঁজা তোমার কি সুবিধা অসুবিধা তুমি মানুষের দুয়ারে হলে তো সারাদিন পড়ে থাকতে পারো আর আবার দুয়ারের মধ্যে একটু আস সময় মতো তুমি আমাকে ডাক দাও দেখবা তোমার কি সুবিধা দরকার সব কাল্লা পাক তৈরি করে দিবে কত মানুষ আসে আমাদের কাছে আইসা বলে হুজুর এই সমস্যা ওই সমস্যা ওই তাকে বলি যে ভাই আরে আপনার সমস্যা শুধু আমার কাছে বলতেছেন আপনার সমস্যা শোনার মতো তো যিনি একজন আছেন তিনি আপনাকে ডাকতেছে কিন্তু সেই সময় তো আপনি তাকে একটু সময় দেন না জিজ্ঞাসা করলাম নামাজ পড়েন কহুজুর নামাজ ঠিক মতো পড়ি না একটা ছেলে ছেলেটা উন্মাদের মতো পাগলের মতো থাকে তো বললাম যে আপনি নিজে নামাজ নামাজ সবসময় পড়তে পারি না তো বলে তা আপনার এই ছেলেটার জন্য বলে যে কত ডাক্তার দেখলাম ভালো হয় না তো আমি বললাম ঠিক আছে আমি তো তাবিজ তুমান করি না আমার এটা সময় পাই না একটু পানি পড়া দিয়ে দেয় নেন তো কাউজুর আপনি পানি পড়াটা যতদিন খায় একটু ভালো থাকি আবার এটা শেষ হয়ে গেলে আবার সমস্যা হয় ওই দিন আসছে বৈশা রয়েছে আমার সাথে মাদ্রাসায় যাবে তা বললাম যে আমার এখন সময় নাই আপনাকে কিছু দেওয়ার মতো বৈশা রয়েছে পরে আবার একটু পানি করে দিলাম পরে ওনাকে বসাইয়া বললাম যে দেখেন ওনার সাথে আরেক বন্ধু নিয়ে গেল রাইলের পরে বললাম যে দেখেন আপনার ছেলের জন্য এত টাকা পয়সা ব্যয় করলেন এত দৌড়ান আরে বাবা এত দৌড়াবেন কেন আপনি একটু উঠেন না রাত্রে শেষ রাত্রে একটু উঠার অভ্যাস করেন একটু ঘুমকে হারাম করেন কয়েকটা রাত্রে উঠেন আল্লাহ পাকের কাছে উঠেন তাহাজুত পরে পরে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ পাখির কাছে ফুফাই ফুফাইয়া কান্দেন দুনিয়ার কোন ডাক্তার তো ভাড়া করতে পারবে না কি রোগ হয়েছে ধরতেও পারে না আপনি বলেন তার কাছে সেরকম বিনে বিনে চাওয়ার মতো চান দেখবেন যে আল্লাহ পাখের ফাইসালা ভালো হয়ে যাবে এইটা অনেক বুঝে এসে বললাম আমি বললাম যে আমার ওষুধ হলো এটাই আপনাকে ওষুধ বললাম আপনার যদি ভালো লাগে কালকাতি এই ওষুধ ব্যবহার করেন সে কয়েক ধরে আজকে আর দেখা নাই হজরত থানবী রহমতুল্লাহ আলাই তিনি তার একজন অত্যন্ত ভক্ত ছিলেন খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলাই তিনি তখনকার সময় সেই আপনার ব্রিটিশ আমলে ওই জমানার বিয়ে পাশ তখনকার সময় সেই ডিসি সেই কালেক্টরেট এই লোকটা উল্টা পাল্টায় চলে বুঝেন তো এখন আমাদের দেশে ইংরেজি শিক্ষিত অনেকে আছে বুঝে না তখন একবার সেই প্যান্ট শার্ট করে দাড়ি টাড়ি কামাই ওভাবে নামাজ সোজা কিছু করতে আল্লাহ পাক কেমন ভাবো যেন তার একটু সুবুদ্ধি উদয় হলো হাজরত থানবির রহমতুল্লাহ আলের দরবারে গেলেন যে হাজরতের সাথে বসলেন চলাফেরা হাজরতের কিছু মুরিদান এদেরকে দেখে টিকা তার কাছে ভালো লাগলো সে হাজরতের দরবারে বায়াত হইলেন সেখানে থাইকে গেলেন তাই এখন নিজের কাজ করে আর বাকি সময়টুকু ওই দরবারে পড়ে থাকে হইতে হইতে সে অনেক দিন ওনার দরবারে থাকলেন অনেক কিছু শিখলেন তার হালাত এখন সে এখন আর সে ওই বড় শিক্ষিতর অবকাশ তার কাছে কিছু নাই সব ছাড়ছে এখন এরকম জুব্বা পরা মাথায় টুপি পরা গালে দাড়ি মাথায় পাগড়ি চলতেছে আর হুজুরের দরবারে ফাঁকে ফাঁকে পড়ে ও লেখাপড়া করে কিছু বিভিন্ন অবস্থা অনেক দিন থাকলেন থাকতে থাকতে আল্লাহ পাক তার অবস্থা এরকম করলেন থানবী রহমতুল্লাহ আলের সে খ্যাতমত করে অবসর সুযোগ পাইলে হুজরতের খ্যাতমত করে বড় শিক্ষিত মানুষ তো আল্লাহ আকবর দেখলেন যে অনেক বড় তার হালাত অবস্থা একদিন একদিন কোন একটা অবস্থায় তো যারা যত বেশি নিকটে থাকে তাদের সামান্যতম একটু ত্রুটি হলে এটা দিলের মধ্যে লাইয়া যায় দূরওয়ালা যদি আপনাকে দুইটা শক্ত কথা বলে এত কিছু লাগবে না আপনার ছেলে যদি বলে কলিজাটা ফাইটে যাবে কারণ ছেলের সাথে আমার বাবার সম্পর্ক খুব গভীর তাকে এত কষ্ট করে পাইলাম পারলাম লাল্লাম আর ছেলে এখন আমার বাবাকে সে কঠোর কথা বলে সহ্য করা যায় এই জন্য বলা হয় যে যত বেশি নিকট হবে এই জন্য আল্লাহ আলাদের সাথে আল্লাহ পাকের সাথে একটু সম্পর্ক গভীর তো সামান্য একটু উল্টাপাল্টা আল্লাহ ধরে বসে এই জন্যই তাদেরকে আল্লাহ ধরে বসে যে তুই কেন এটা করলি সবাইকে ধরবে না ধরবে আবার ওই যখন একটু যত নিকটে যাবে তত তার জন্য সমস্যা বেশি আসবে মুসিবত বেশি আসবে প্যারেশানি বেশি আসবে তার ধরা বেশি হবে তার এটা আল্লাহ পাকের নিজাম নিকটওয়ালাদের সাথে সম্পর্ক খুব কঠিন তো হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলাই তিনি এই অবস্থার ভিতরে আছেন একদিন সামান্য কথাবার্তা বলতে বলতে কোন একটা সময় তার সাথে একটু তার একটা কথা একটু হজরত কেমন যেন একটু অসন্তুষ্ট অবস্থা হলেন হওয়ার পরে তারা ধমক দিয়া বলছে যে তুমি আমার এতে বাইরে যাও এত নিকটর এত মহাব্বতের মানুষ যখন বলছে যে আমার এখান থেকে বাইরে যাও তো বাইরে যাও এটা বলার সাথে সাথে কারণ না বাইরে হলে তো একটা বেয়াদুফি হয় তো তুই বাইরে গেলে বাইরে যাওয়ার পরে হুজুর খুব গোসা হলেন একবারে ভিতর দিয়া দরজা খিলকি লাগাইছে ও ঘরে যেন আর ঢুকতে না পারে তো ভিতরে খুব গোসা এও বাইরে আসছে বাইরে আইসা বাইরে পড়ছে এটা পুরা দেওয়াবন্দে খবর হয়ে গেছে যে থানবী রহমতুল্লাহ আলাই আবুল হাসান আবুল হাসানের উপরে হুজুর একটু রাগ হয়েছে তারে গত্তে বাইর করে এটা সব ছাত্র ওস্তাদ সবাই তো জানিয়ে ফেলছে সবাই আইসা দেখে যেখানে কেউ সাহস নিয়ে আর ডরেও সামনে আসে না হজরতের খানকার সামনে রুমের সামনে আসবে ভিতরে ভিতরে সবার কাছে খুব প্যারেশান কি হলো এত বছর হজরতের খেদমতে থাকলো আর এখন কি জানি এত বড় বেয়াদ বিগড়ছে বাইর করে দিছে তো কতজনে কত রকমের বুদ্ধি হাজা আজিজুল হাসান মজিব রহমতুল্লাহ আলাই তিনি ওই দরবারের মধ্যে পড়ে আছে বলে আমার জীবন যদি এখানে শেষ হইয়া যায় আমি এই দুয়ার থেকে কোনোদিন যাব না তোমরা আমাকে কেউ ডাকবে না তোমরা যে যেদিকে আছে চলে যাও আমার খাওয়া দাওয়ার জন্য আমাকে ডাকবে না শুধু নামাজের সময়টা নামাজ পড়ব বাকি সময় আমি এখানে পড়ে থাকব যদি আমার মৌত যদি হয়ে যায় আমি এই দরবার থেকে আমাকে বাইর করে দিছে তিনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি যাব না এমন ভাবে পড়ে আছে পরে থাকতে থাকতে দিন শেষ হয়ে যায় নামাজ পড়ে পরে এস্তিনজা সাইডে আবার আইসা সেখানে পড়ে থাকে আর কামতেছে আল্লাহ আকবর তানবী রহমতুল্লাহ আলে দেখছে যে আজীব ব্যাপার আরে ও তো এত বড় এক শক্ত তখন সে দরজার সামনে শিকল ধৈরা ধৈরা দরজার সাথে হেলান দিয়া সেই চেতনা হারার মতো চোখের পানি ছাড়ে আর বারবার বলে বাজার সেদার না খোলেঙ্গে এদর সেদার না ছোড়েঙ্গে হুকুমত আপনা আপনা কবি উনকা কবি মেরা তিনি বলতেছে ওগো আল্লাহ পাক আপনাকে যোগ্যতা দিয়েছে আমার উপরে আপনি রাগ করে আমাকে আপনি ঘর থেকে বাইর করেছেন এটা আপনার ক্ষমতা ছিল আমাকেও আমার আল্লাহ পাক একটা ক্ষমতা দিয়েছে আপনি যতদিন পর্যন্ত আমাকে মাফ না করবেন আমি ততদিন পর্যন্ত আপনার এই শিকল সাইজা কোনোদিন যাব না अदर से दर न खोलेंगे दर से दर न छोड़ेंगे हुकूमत अपना अपना कभी उनका कभी मेरा প্রত্যেকের ক্ষমতা আছে আপনার ক্ষমতা বন্ধ করে রাখা আমার ক্ষমতা আছে দরজা ধরে রাখা এইভাবে চলতে থাকবে গে আপনি যতদিন আমাকে মাফ না করবেন আমি যাব না এইখানে আমার মৌত হবে এইখানে থেকে আমি আমার লাশ যাবে যখন এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে দরজা ধৈরা যখন কানতেছে আর বারবার করে যখন এই শব্দ বলতেছে থানবী রহমতুল্লাহ আলাই তিনি বলেন আমার দিলটা অন্তরটা চৌচির হইয়া ফাইটা যায় আরে এত কঠিন শব্দ তখন একবার দুইবার তিনবার বলার পরে দরজাটা খুইলা তাকে ধৈরা নিয়ে বলে আবুল হাসান আস তোকে মাফ করে দিলাম বুকের সাথে জড়াইয়া ধৈরা বলে তাকে তোরে আমি খেলাফত দিয়া দিলাম এই জন্য বলতেছিলাম যে ভাইরা যদি ধরার মতো ধরা যায় চাওয়ার মতো যদি চাওয়া যায় আরে একজন মানুষ যদি দিল মধ্যে মহব্বত চলে আসে আমার আল্লাহ এর থেকে আরো হাজার গুণে বন্দাকে বেশি ভালোবাসে বন্দা তুই আমাকে চাইরা কোন দিকে যাইতেছ কার কাছে চাইতেছ তুমি আমাকে চিনো নাই রে বন্দা আসো আমার কাছে আসো আমাকে চাও আমার কাছে আমাকে ডাকো আমার কাছে বলো তোমার কি জরুরত আছে আমি আল্লাহ ছাড়া কেউ পুরা করতে পারবে না এই জন্য ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব সময় আমরা তাকে ভুলে গেছি তিনি আমাদের আপন তিনি ছাড়া আমাদের আর কেউ নেই তার কাছে সবসময় যাব এই জন্য নেককারদের সাথে চলার চেষ্টা করি আল্লাহ আকবর এই একটা নেক সহবতে আল্লাহ পাক বলছেন হে বন্দারা সবসময় নেককারদের সাথে চলো ফিরো